আনাস রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম সকলের চেয়ে সুশ্রী ও সাহসী ছিলেন এক রাতে মদিনার লোকেরা ভীত হয়ে শব্দের দিকে বের হলো তখন নবী সাল্লাহ আলাইসাল্লাম তাদের সামনে এলেন এমন অবস্থায় যে তিনি শব্দের কারণ অন্বেষণ করে ফেলেছেন তিনি আবু তলহার জিনবিহীন ঘোড়ার পিঠে সওয়ার ছিলেন এবং তার কাঁধে তরবারি ছিল তিনি বলছিলেন তোমরা ভীত হও না অতপর তিনি বললেন আমি ঘোড়াটিকে সমুদ্রের মতো গতিশীল পেয়েছি অথবা তিনি বললেন এটি সমুদ্র